বক্সিং কি ইসলামে হারাম হ্যাঁ বক্সিং এটা মূলত এটা বন্য সভ্যতার কাজ মানুষ মানে কিছু কিছু সভ্যতা আছে যেটাকে ইসলাম মানে কোনোভাবেই কি করে না অ্যালাউ করে না এটা মানুষের কাজ মানে মধ্যে পড়ে না এর মাধ্যমে না শারীরিক না মানসিক না কোনো দিক থেকে এর মাধ্যমে কি রয়েছে ফায়দা রয়েছে এবং এটা যারা করে থাকে অধিকাংশই ওদের বিভিন্ন ধরনের মানে না বিভিন্ন ধরনের মাদক বা এই জাতীয় জিনিসের নেশার মানে করে মানে শারীরিকভাবে একটা ক্ষতিগ্রস্ত মানে অবস্থায় এসে এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে এবং এটি মূলত এই কারণে ইসলামী শরীয়তের মধ্যে জায়জ নেই কারণ ইসলামী শরীয়ত প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামের বিধানের মধ্যে শালীনতা এবং সৌন্দর্য রয়েছে সামান্যতম কোনো ক্ষতি নিজেরও করা যাবে না অন্যীয় করা যাবে না একেবারে বিধান আবু দাউদের রায়তের মধ্যে রসুল্লাহ বলেছেন যে তোমার নিজেরও ক্ষতি করতে পারবে না আর জন্য ক্ষতি করতে পারবে না সুতরাং এখন একজনকে বক্সিং মেরে আপনি তার দাগ ফাটাই দিলেন এটা কিভাবে যাই হবে ইসলামিক প্রভাব এটি যাই হবে না কথা আর আপনি নিজে গিয়ে নিজের নাকও ফাটা ফেলবেন এটাও যাই এটাও যাই